প্রথমে আল্লাহ সোবান এই সুরা শুরু করেছেন হরুফে মোকাত্তাত দিয়ে হরুফে মোকাত্তাত হলো বিচ্ছিন্ন কিছু হরফ এগুলা কোরআনে কারিমের অনেক সুরার শুরুতে আল্লাপাক এই অক্ষরগুলা বর্ণনা করেছেন আমরা এগুলো সম্পর্কে অনেকবার আলোচনা করেছি এগুলোর অর্থ আল্লাহ সুবাহতালা ছাড়া আর কেউ জানেন না এখন যেগুলোর অর্থ কেউ জানেন না এগুলো বলার দরকার কি না দরকার আছে আছে বলেই তো আল্লাহ সুবাহ এগুলো বলছেন দরকার না থাকলে কি আল্লাহবাক বলতেন কিন্তু দেখেন এই হুরুপে মোকাত্তাত এগুলো কোরআনে কারিমের মধ্যে এতগুলো সুরার শুরুতে নাজিল হয়েছে কিন্তু কোনোদিন কোন কাপের মুশিকও নবিসামের কাছে এসে প্রশ্ন করেন নাই যে কোরআনে কারিমে এই আয়াতগুলো কেন নাজিল হলো যেগুলোর অর্থ আমরা বুঝি না এ কথা কিন্তু কোনো কাপের মুশিক প্রশ্ন করেন নাই জন্য আরবি ভাষায় একটি প্রবাদ বাক্য আছে যে আল আদুবুল আলেমো জাহেল মানে জাহেল বন্ধুর সে আলেম শত্রু উত্তম জাহেল বন্ধুর সে জ্ঞানী শত্রু আলেম শত্রু উত্তম আরবের মুর্শিকেরা তারা <clears throat> আল্লাহর দিন গ্রহণ করেন নাই কিন্তু তারা আরবি ভাষার পণ্ডিত তারা আরবি ভাষা বুঝে এজন্য দেখেন কাপড় মুশ্রিকেরাও এটা প্রশ্ন করেন আর বাংলাদেশে জাহেল যে লোক আরবি জানে না ওই রকম এক জাহেল কদিন আগে একজন ভাই আমার কাছে প্রশ্ন করলেন জানতে চাইলেন ওই জাহেল তাকে বুঝাইতেছেন যে আল্লাহ পাক্ত কোরআনে কারিমে আল্লাহর কথা বলতে গিয়ে বহু বচন ব্যবহার করছেন তাহলে বোঝা যায় আল্লাহ তো নিজেই আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করছেন দেখেন এবং যে লোকে কথা বলতেছে মুসলিম দাবিদার মুসলিম নামদারি তাহলে এই মুসলিম নামদারি হয়ে সে বলতেছে যে আল্লাহ পাক তো কোরআনে বহু বচন ব্যবহার করছেন আমরা বলছেন আমি বলেন নাই তা আমরা বলার অর্থ হলো যে আল্লাহর সাথে আরো শরিক আছে নাওজবিল্লা অথচ কাফের মুশিকরা এটা কিন্তু বুঝতো তারা আরবি ভাষার পণ্ডিত তারা আরবি ভাষা জানতো এজন্য তারা এইসব বিষয়ে কোনো প্রশ্ন নবিসামের কাছে কখনো করেন না কখনো তারা বলেন যে আল্লাহ বহু বচন ব্যবহার করলো কেন এই কথা কিন্তু তারা বলেন নাই বা এই হরুফে মোকাত্তাত এগুলোর অর্থ বুঝি না এরকম শব্দ আল্লাপাক বললো কেন এই কথাও বলেন নাই কারণ আরবি ভাষায় পাণ্ডিত্যপূর্ণ কোনো বক্তব্য দিতে গেলে পাণ্ডিত্যপূর্ণ কোনো খেতা বা খোদ্া দিতে গেলে প্রথমে এই এরকম অক্ষর বলতে হয় বুঝতে পারছেন এই অক্ষরগুলো বলতে হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ ধরেন এখানে মানুষ তিন চারশো একত্রিত হয়েছে সবাই বিভিন্ন কথাবার্তা বলতেছে তখন একজন আলোচনা করবেন উনি প্রথমে এসেই বলবেন হামিম হামিমের অর্থ কিন্তু কেউ জানবে না হামিমের অর্থ হইল আপনারা সবাই এদিকে মনোযোগ দেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলা হবে বুঝতে পারছেন আর কোরআনে কারিমের মধ্যে দেখবেন যত জায়গায় এরকম হরুফে মোকাত্তাত আসছে এই হরুফে মোকাত্তাতের পরে আল্লাপাক যে বিষয়টা বলছেন সেটা কিসের কথা বলছেন কোরআনের কথা বলছেন আলিফলামিম জালিকাল কিতাব বলার পরে কিতাব কিতাবের কথা বলছেন মুবিন ইয়াসিন ওয়াল কোরআন হাকিম এরকম অধিকাংশ জায়গায় খেয়াল করলে দেখবেন যে আল্লাহ পাক এই হরুপে মোকাত্তাতের পরে আল্লাহ সুবান তালা আল্লাহর কালামের কথা বলছে ঠিক এই সুরার মধ্যে আল্লাহ পাক প্রথমে বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ওয়াল কিতাবিল মুবিন কিতাবে মুবিনের শপথ কিতাবে মুবিনের কসম কিতাবে মুবিন কোনটা কোরআনে করিম কোরআনে করিমের অনেকগুলো নাম আছে তোর মধ্যে একটা নাম হলো মুবিন কোরআনে মুবিন আমরা কিন্তু কোরআনে মুবিন কেউ বলি না কোনোদিন বলি কোরআনের এটাও একটা নাম যে কোরআনে মুবিন কিতাবে মুবিন আল্লাহ বলছেন মুবিন মানি যিনি বয়ান করে দেন যিনি বয়ান করেন তাকে বলা হয় মুবিন কোরআন দুনিয়ার মানুষের জন্য যা দরকার সব বয়ান করে কোরআন বয়ান করে আমরা এই যে কথাগুলা কোরআনের আপনাদেরকে বলি এগুলা কোরআনের বয়ান আল্লাহ সোবান তালার বয়ান এই জন্য কোরআনের নাম হলো কোরআনে মুবিন কিতাব মুবিন আল্লাহ কিতাব মুবিনের কসম করে বলছেন বলেন আমি আপনার প্রতি নাজিল করেছি কোরআন একটা কোরআন নাজিল করেছি যে কোরআনটা হলো আরবিয়া আরবি ভাষায় সোহান আল্লাহ কোরআন কোন ভাষায় তাহলে কোরআনের ভিতরে কি অনারবি শব্দ আছে আছে কিন্তু কোরআনের ভিতরে যেই শব্দগুলো অনারবি আছে সেগুলা আরবি ভাষা কোরআনে ঢুকার কারণে সেগুলো আরবি হয়ে গেছে বুঝতে পারছেন বাংলা ভাষা কিন্তু অনেক বিদেশি শব্দ আছে অনেক বিদেশি শব্দ আছে বাংলা শব্দ কয় প্রকার এবার বাংলা ব্যাকরণের চলেন বাংলা ব্যাকরণের প্রশ্ন জি পাঁচ প্রকার হ্যাঁ। তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি পাঁচ প্রকারের মধ্যে এক প্রকার হলো বিদেশি শব্দ এই বিদেশি কিন্তু প্রচুর শব্দ বাংলা ভাষা আছে আরবি থেকে আসছে হিন্দি থেকে আসছে উর্দু থেকে আসছে ফার্সি থেকে আসছে চায়না থেকে আসছে বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় এরকম শব্দ আসছে কিন্তু যখন এটা বাংলা ভাষায় এসে গেছে তখন এটা আর সায়না ভাষা নাই এটা বাংলা হয়ে গেছে ঠিক কোরআনে কারিমের মধ্যে সুরিয়ানি ভাষা হিব্রু ভাষা ইব্রানি ভাষা অনেক ভাষা থেকে অনেক শব্দ কোরআনে কারিমের মধ্যে আসছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আসার পরে আল্লাহ বলছে কোরআন ইয়া এখানে পুরা কোরআন আরবি হয়ে গেছে সুতরাং এখানে বিদেশি শব্দ থাকলেও সেটা আরবি হয়ে গেছে সুতরাং কোরআন পুরাটাই আরবি ভাষা লাল্লাকুম তাকেলুন এই কোরআনকে আরবিতে এই জন্য নাজিল করেছি যাতে তোমরা কোরআনে কারিমকে ভালোভাবে অনুধাবন করতে পারো বুঝতে পারো সোহান তাহলে আল্লাহ সুবান বলতেছেন কোরআনে কারিম আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা কোরআন বুঝতে পারো তা আমরা তো আরবি ভাষাভাষী না তা আমরা কোরআন বুঝবো কিভাবে আল্লাহ সুবান আরবি ভাষায় কোরআনে কারিম নাজিল করে এই কোরআনে কারিমের বরকতে কোরআনে কারিম সারা দুনিয়ার মানুষ বোঝার জন্য আরবি ভাষাকে আল্লাহ সুবান তালা সহজ করে দিচ্ছেন সুহান যাতে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষ এই আরবি ভাষার কোরআন বুঝতে পারে আরবি ভাষার কোরআন অনুধাবন করতে পারে এই জন্য দেখেন পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ আছে প্রত্যেক ভাষার মানুষ এই কোরআন বুঝতে পারে সহজেই বুঝতে পারে কিন্তু যদি আরবি হইতো আরবিতে যদি কোরআন নাজিল না হইতো তাহলে পৃথিবীর কোনো মানুষ আরবি পড়তো না জানতো না এটার দিকে তাকাইতো না এবং আরবি ভাষা শিখা এত সহজও হইতো না আমরা পৃথিবীর অন্য কোনো ভাষা যদি শিখতে যাই দেখবেন ওই ভাষা শিখা কত কঠিন কিন্তু কোরআনে কারিম জন্য যখন আমরা আরবি ভাষা শিখি আরবি ভাষা অত্যন্ত সহজ একটা শিশু আমরা যখন মুক্তবে পড়াই অতি অল্প সময়ের মধ্যে এই আরবি ভাষার কোরআন সহজে পড়তে পারে এই আরবি ভাষার কোরআন মুখস্থ করে ফেলতে পারে এটা হলো আল্লাপাক আল্লাহম যাতে তোমরা বুঝতে পারো অনুধাবন করতে পারো এই জন্য আমি আরবি ভাষায় নাজিল করেছি